বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে আল্লাহর নবীর সৈনিকে রাজে গে উঠেছে আল্লাহর নবীর সৈনিকে রাজে গে উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে গানটি শুনছেন মোস্তাকিম সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী এইচ এম আব্দুল কাইয়ুম ও সহশিল্পীদের কণ্ঠে খুদার পথে লড়তে মোরা ছুটছি দলে দলে শাহাদাতের তামান্না মুদের সকলের দিলে খুদার পথে লড়তে মোরা ছুটছি দলে দলে শাহাদাতের তামান্না মোদের সকলের দিলে খুদার পথে লড়তে মোরা ছুটছি দলে দলে শাহাদাতের তামান্না মোদের সকলের দিলে আল্লাহর পথে জীবন দিলে আল্লাহর পথে জীবন দিলে জন্নত পাবো সকলে দিন কায়েমের জন্য মোরা তৈরি সকলে দিন কায়েমের জন্য মোরা তৈরি সকলে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে আল্লাহর নবীর সৈনিকেরা জেগে উঠেছে আল্লাহর নবীর সৈনিকেরা জেগে উঠেছে এই দেশেতে চলবে না আর নাস্তিকতার খেলা পশ্চিম প্রান্তে হেলবে এবার নাস্তিকতার বেলা এই দেশেতে চলবে না আর নাস্তিকতার খেলা পশ্চিম প্রান্তে হেলবে এবার নাস্তিকতার বেলা এই দেশেতে চলবে না আর নাস্তিকতার খেলা পশ্চিম প্রান্তে হেলবে এবার বেলা বাংলার বুকে ঠাই হবে না ওদের বাংলার বুকে ঠাই হবে না জায়গা তাদের ভারতে বাংলার বুকে ঠাই হবে না জায়গা তাদের ভারতে গর্জে নস্তি নাস্তিকতার সূর্য ডুবাতে গর্জে নস্তি নাস্তিকতার সূর্য ডুবাতে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে আল্লাহর নবীর সৈনিকে রাজে গে উঠেছে আল্লাহর নবীর সৈনিকে রাজে গে উঠেছে কোরআন বুকে তসরি হাতে পট্টি মাথায় পরে আবার চোরের মতো হামলা করে ওই সাপলা চত্বরে কোরআন বুকে তসবি হাতে পট্টি মাথায় পরে আবার চোরের মতো হামলা করে ওই সাপলা চত্বরে কোরআন বুকে তসবি হাতে পট্টি মাথায় পরে আবার চোরের মতো হামলা করে ওই সাপলা চত্বরে খোদাদ্রোহী ছাড় পাবে না এবার খোদাদ্রোহী ছাড় পাবে না বিচার হবে এই দেশে খোদাদ্রোহী ছাড় পাবে না বিচার হবে এই দেশে দিন ইসলামের রাজে গে উঠেছে দিন ইসলামের রাজে গে উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে আল্লাহর নবীর রাজে গে উঠেছে আল্লাহর নবীর রাজে গে উঠেছে জঙ্গিবাদী খুঁজে ফিরে কৌমি মাদ্রাসাতে আবার ধর্ষণের সেঞ্চুরি করে ইউনিভার্সিটিতে জঙ্গিবাদী খুঁজে ফিরে কমি মাদ্রাসাতে আবার ধর্ষণের সেঞ্চুরি করে ইউনিভার্সিটিতে মৌলবাদী খুঁজে ফিরে কমি মাদ্রাসাতে আবার ধর্ষণের সেঞ্চুরি করে ইউনিভার্সিটিতে ধর্মের বলি পুঁজি করে ওরা ধর্মের বুলি পুঁজি করে তিনবার বসে গদিতে ধর্মের বুলি পুঁজি করে তিনবার বসে গদিতে বোরখা বিক্রির সংখ্যা নাকি বাড়ছে এই দেশে বোরখা বিক্রির সংখ্যা নাকি বাড়ছে এই দেশে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে বাংলার বুকে দিন ইসলামের স্লোগান উঠেছে আল্লাহর নবীর সৈনিকেরা জেগে উঠেছে আল্লাহর নবীর সৈনিকেরা জেগে উঠেছে আল্লাহর নবীর সৈনিকেরা জেগে উঠেছে